সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Satyajit রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প প্রফেসর হিজি বীজ বীজ গল্পটি প্রথম প্রকাশিত হয় পূজা বার্ষিকী আনন্দ মেলা তেরোশো আটাত্তর বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে হিমাংশু চৌধুরী রাধা বিনোদ চাটুর্যে ঘনশ্যামবাবু ষষ্ঠীচরণ এবং প্রফেসর হিজিবিজবিজ গল্পের সূত্রধার দ্বীপ গল্প পাঠে মীর শুরু হচ্ছে প্রফেসর হিজিবিজবিজ আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে বিশ্বাস হয় না না করুক তাতে কিছু এসে যায় না নিজে চোখে না দেখা অবধি অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না যেমন ভূত আমি অবশ্যই ভূতের কথা লিখতে বসিনি সত্যি বলতে কি এটাকে যে কিসের ঘটনা বলা চলে সেটা আমি নিজেই জানি না কিন্তু ঘটনাটা ঘটেছে আর আমার জীবনেই ঘটেছে তাই আমার কাছে সেটা সত্যি আর তাই সেটার বিষয় লেখা আমার কাছে খুবই স্বাভাবিক আগেই বলে রাখি যাকে নিয়ে এই ঘটনা তার আসল নামটা আমি জানি না তিনি বললেন তার কোনো নামই নেই শুধু তাই না নাম নিয়ে একটা ছোটখাটো লেকচারই দিয়ে ফেললেন আমাকে বললেন নাম দিয়ে কি হবে মশাই নাম একটা ছিল এককালে সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়ে দিয়েছি আপনি এলেন আলাপ করলেন নিজের নামটা বললেন তাই নামের প্রশ্নটা উঠছে এমনিতে কেউ তো আসে না আর তার মানে কারুর আমাকে নাম ধরে ডাকার প্রয়োজন হয় না চেনাশোনা কেউ নেই কাউকে চিঠিপত্র লিখি না কাগজে লেখা ছাপাই না ব্যাংকে চেক সই করি না কাজেই নামের প্রশ্নটাই আসে না একটা চাকর আছে সেটাও বোবা বোবা না হলেও সে নাম ধরে ডাকতো না বলতো বাবু ব্যাস পড়িয়ে গেল এখন কথা উঠতে পারে আপনি কি বলে ডাকবেন এটা নিয়েই ভাবছেন তো শেষটায় অবশ্যই তাকে প্রফেসর হিজি বিজ বিজ বলে ডাকাই ঠিক হলো কেন সেটা পরে সময় মতো বলছি আগে একটু গোড়ার কথা বলে নেওয়া দরকার ঘটনাটা ঘটে গোপালপুরে উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে বহরমপুর স্টেশন থেকে দশ মাইল দূরে সমুদ্রের ধারে একটি ছোট্ট শহর গোপালপুর গত তিন বছর আপিসের কাজের চাপে ছুটি নেওয়া হয়নি এবার তিন সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা অথচ নাম শোনা জায়গাটাতেই যাওয়া স্থির করলাম আপিসের কাজের বাইরে আমার আরেকটা কাজ আছে সেটা হলো অনুবাদের কাজ আজ পর্যন্ত আমার করা সাতখানা ইংরেজি রহস্য উপন্যাসের বাংলা অনুবাদ বাজারে বেরিয়েছে প্রকাশক বলেন বইগুলোর কাটতি ভালো কতকটা তাঁরই চাপে নিতে হয়েছে ছুটিটা এই তিন সপ্তাহের মধ্যে একটা গোটা বই অনুবাদ করার দায়িত্ব আমার স্কন্ধে রয়েছে গোপালপুরে আগে কখনো আসিনি বাছাইটা যে ভালোই হয়েছে সেটা প্রথম দিন এসেই বুঝেছি এমন নিরিবিলি অথচ মনোরম জায়গা কমই দেখেছি নিরিবিলি আরও এই জন্যে যে এটা হলো অফ সিজন এপ্রিল মাস হাওয়া বদলের দল এখনো এসে পৌঁছয়নি যে হোটেলে এসে উঠেছি তাতে আমি ছাড়া আছেন আর একটি মাত্র প্রাণী এক বৃদ্ধ আর্মেনিয়ান নাম মিস্টার অ্যারাটুন তিনি থাকেন হোটেলের পশ্চিম প্রান্তের একটা ঘরে আর আমি থাকি পূর্ব প্রান্তে হোটেলের লম্বা বারান্দার ঠিক নিচ থেকেই শুরু হয়েছে বালি একশো গজের মধ্যেই সমুদ্রের ঢেউ এসে সেই বালির ওপর আছড়ে পড়ছে লাল কাঁকড়াগুলো মাঝে মাঝে বারান্দায় উঠে এসে ঘোরাফেরা করে আমি ডেক চেয়ারে বসে দৃশ্য উপভোগ করি আর লেখার কাজ করি সন্ধ্যায় ঘন্টা দুয়েকের জন্য কাজ বন্ধ রেখে বালির উপর হাঁটতে বেরোই প্রথম দুদিন সমুদ্রের তীর ধরে পশ্চিম দিকটায় গেছি তৃতীয় দিন মনে হলো একবার পূর্ব দিকটাতেও যাওয়া দরকার বালির ওপর আদ্যিকালের নোনা ধরা পোড়ো বাড়িগুলো ভারী অদ্ভুত লাগে মিস্টার অ্যারাটুন বলছিলেন এগুলো নাকি প্রায় তিন চারশো বছরের পুরনো এককালে গোপালপুর নাকি ওলন্দাজদের একটা ঘাঁটি ছিল এসব বাড়ির বেশিরভাগই নাকি সেই সময়কার দেয়ালের ইঁটগুলো চ্যাপটা আর ছোট ছোট দরজা জানালার বাকি রয়েছে শুধু ফাঁকগুলো আর ছাদ বলতেও ছাউনির চেয়ে ফাঁকটাই বেশি একটা বাড়ির ভেতর ঢুকে দেখেছি ভারী থমথমে মনে হয় পূব দিকে কিছু দূর গিয়ে দেখলাম এক জায়গায় বালির অংশটা অনেকখানি চওড়া হয়ে গেছে আর তার ফলে শহরটাও সমুদ্র থেকে অনেকটা পিছিয়ে গেছে প্রায় সমস্ত জায়গাটা জুড়ে কাত করে শোয়ানো রয়েছে অন্তত শখানেক নৌকো বুঝলাম এইগুলোতেই নুলিয়ারা সকালে সমুদ্রে মাছ ধরতে বেরোয় নুলিয়াগুলোকেও দেখলাম এখানে ওখানে বসে জটলা করছে কিছু বাচ্চা নুলিয়া জলের কাছটাতে গিয়ে কাঁকড়া ধরছে খাঞ্চারেক শুয়োর এদিকে ওদিকে ঘোঁত ঘোঁত করে বেড়াচ্ছে এরই মধ্যে আবার দেখলাম একটা উপুর করা নৌকোর উপর বসে আছেন দুটি প্রৌঢ় বাঙালি ভদ্রলোক একজনের চোখে চশমা তিনি হাতে একটি বাংলা খবরের কাগজ হাওয়ার মধ্যে ভাঁজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন আরেকজন বুকের কাছে হাত দুটোকে জড়ো করে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে বিড়ি খাচ্ছেন না আমি একটু কাছে যেতে কাগজওয়ালা ভদ্রলোকটি সেধে আলাপ করার ভঙ্গিতে বললেন নতুন এলেন হ্যাঁ এই দুদিন সাহেব হোটেলে উঠেছেন আমি একটু হেসে বললাম <laughs> আপনারা এখানেই থাকেন ভদ্রলোক এতক্ষণে কাগজটাকে সামলাতে পেরেছেন বললেন আমি থাকি ২৬ বছর হলো গোপালপুরে নিউ বেঙ্গলিটা আমারই হোটেল ঘনশ্যামবাবু অবশ্যই আপনার মতো চেন যে এসেছেন আমি আচ্ছা বলে আলাপ শেষ করে এগোতে যাব এমন সময় ভদ্রলোক আরেকটা প্রশ্ন করে বসলেন ও দিকটায় যাচ্ছেন কোথায় বললাম এমনি একটু বেড়াবো আর কি কেন বলুন তো আচ্ছা মুশকিল তো বেড়াতে যাচ্ছি কেন সেটাও বলতে হবে ভদ্রলোক ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন আলো কমে আসছে আকাশের উত্তর পশ্চিম কোণে একটা কালচে নীল মেঘের চাবড়া জমাট বাঁধছে ঝড় হবে নাকি ভদ্রলোক বললেন বছর খানেক আগে হলে কিছু বলার ছিল না যেখানে মন চায় নির্ভয়ে ঘুরে আসতে পারতেন গত সেপ্টেম্বরে পূব দিকে নুলিয়া বস্তি ছাড়িয়ে মাইলখানেক দূরে একটি প্রাণী এসে আস্থানা গেড়েছেন ওই ওই বড় বাড়িগুলো দেখছেন ওরই মতন একটা বাড়িতে আমি অবশ্য নিজে দেখিনি সে বাড়ি এখানকার পোস্টমাস্টার মহাপাত্র বলছিল দেখেছে আমি জিজ্ঞেস করলাম সাধু সন্ন্যাসী গোছের কেউ আদু পেই না তবে তিনি যে কি সেটা মশাই জানতে পারিনি মহাপাত্র বললে বাড়িটার ফাটা ফুটো নাকি সব তেরপল দিয়ে ঢেকে ফেলেছে ভেতরে কি হয় কেউ জানে না তবে ছাতের একটা ফুটো দিয়ে বেগনে ধোঁয়া বেরোতে দেখা গেছে বাড়িটা না দেখলেও লোকটাকে আমি নিজে দেখেছি দুবার আমি ঠিক এই খেনটেতেই বসে আর ও হেঁটে যাচ্ছিল আমার ঠিক সামনে দিয়েই পরনে হলদে রঙের কোট প্যান্টুলুন গোপ দাড়ি নেই মাথায় গুচ্ছের ঝাঁকড়া চুল হাঁটবার সময় কি জানি বিড়বিড় করছিল আপন মনে এমনকি একবার যেন গলা ছেড়ে হাসতেও শুনলাম কথা বললুম কথার জবাব দিলে না হয় অভদ্র নয় পাগল বোধহয় দুটোই ওনার আবার একটি চাকরও আছে তাকে অবশ্যই সকালের দিকটায় বাজারে দেখা যায় এমন এমন সন্ডা মার্কার লোক দেখিনি মশাই মাথায় কদম ছাঁট চুল ঘাড়ে গদ্দানের চেহারা কতকটা ওই ওই শুয়োরের মতোই লোকটা হয় বোবা নয় মুখ বন্ধ করে থাকে জিনিস কেনার সময় মুখ খোলে না দোকানদারকে হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেয় হ্যাঁ, মনিব যেমন লোকই হন না কেন অমন চাকর যে বাড়িতে আছে তার কাছাকাছি না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ নয় কি ঘনশ্যাম ভদ্রলোকটিও ইতিমধ্যে উঠে পড়েছেন বিড়িটাকে বালির ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন চলুন মশাই দুই ভদ্রলোক তাদের হোটেলের দিকে রওনা দেবার আগে ম্যানেজার বাবুটি জানিয়ে গেলেন যে তার নাম রাধা বিনোদ চাটুর্যে এবং আমি একবার তার হোটেলে পায়ের ধুলো দিলে তিনি খুবই খুশি হবেন রহস্য গল্প অনুবাদ করে করে রহস্য সম্পর্কে যে একটা স্বাভাবিক আকর্ষণ আমার মনে গড়ে উঠেছে সেটা তো আর নিউ বেঙ্গলি হোটেলের ম্যানেজার বাবু জানেন না আমি বাড়ি ফেরার কথা একবারও চিন্তা না করে পূব দিকেই আরও এগোতে লাগলাম এখন ভাটার সময় সমুদ্রের জল পিছিয়ে গেছে ঢেউও অল্প পাড়ের যেখানে এসে ঢেউ ফেনা কাটছে তার কাছেই কয়েকটা কাক লাফালাফি করছে ফেনাগুলো সরসর করে এগিয়ে এসে পিছিয়ে যাচ্ছে আর তারপরেই ফ্যানার বুড়বুড়িতে ঠোকর দিয়ে কাকগুলো কি যেন খাচ্ছে নুলিয়া গ্রাম ছাড়িয়ে মিনিট দশেখার পর পর দূর থেকে ভিজে বালির ওপর একটা চলন্ত লাল চাদর দেখে প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিলাম কাছে গিয়ে বুঝলাম সেটা একটা কাঁকড়ার পাল জল সরে যাওয়াতে দলে দলে তাদের বাসায় ফিরে যাচ্ছে আর পাঁচ মিনিট পথ যেতেই বাড়িটাকে দেখতে পেলাম তেরপলের তাপ্পির কথা আগেই শুনেছিলাম তাই চিনতে অসুবিধে হলো না কিন্তু কাছে গিয়ে দেখি শুধু তেরপল নয় বাঁশ কাঠের তলা মরচে ধরা কজুগেটের টিন এমনকি পেস্ট বোর্ডের টুকরো পর্যন্ত বাড়ি মেরামতের কাজে ব্যবহার করা হয়েছে দেখে মনে হলো এক যদি ছাদ ভেদ করে বৃষ্টির জল না পড়ে তাহলে এ বাড়িতে একজন লোকের পক্ষে থাকা এমন কিচ্ছু অসম্ভব নয় কিন্তু সেই লোকটি কোথায় মিনিট খানেক দাঁড়িয়ে থেকে মনে হলো সে যদি সত্যি ছিটগ্রস্ত হয় আর তার যদি সত্যি একটা সন্ডা মার্কার চাকর থেকে থাকে তাহলে আমি যেভাবে উগ্র কৌতূহল নিয়ে বাড়িটার দিকে হাঁ করে চেয়ে দেখছি সেটা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে না তার চেয়ে কিছুটা দূরে গিয়ে অন্য মনস্কভাবে পাইচারি করলে কেমন হয় এত দূর এসে লোকটাকে একবার অন্তত চোখের দেখা না দেখেই ফিরে যাব এইসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হলো যে বাড়ির সামনের দরজার ফাঁকটার পিছনে অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ে উঠলো আর তারপরেই একটি ছোট্ট খাট্ট বেঁটে লোক বাইরে বেরিয়ে এলো বুঝতে বাকি রইল না যে ইনি বাড়ির মালিক আর ইনি বেশ কিছুক্ষণ থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে আমাকে পর্যবেক্ষণ করছিলেন আপনার হাতে যে ছটা আঙুল দেখছি হঠাৎ মিহি গলায় কথা এলো কথাটা ঠিকই আমার হাতে বুড়ো আঙুলের পাশে জন্ম থেকেই একটা বাড়তি আঙুল রয়েছে যেটা কোনো কাজ করে না কিন্তু ভদ্রলোক অত দূর থেকে সেটা বুঝলেন কি করে এবার আরও কাছে এলে পর বুঝলাম তার হাতে রয়েছে একটা আদ্যিকালের চোখা দূরবীন আর সেইটে দিয়েই নির্ঘাত এতক্ষণ তিনি আমাকে স্টাডি করছিলেন অন্যটি নিশ্চয়ই বুড়ি আঙুল তাই নাকি ভদ্রলোকের গলার স্বর অত্যন্ত মিহি এত বয়সের লোকের এমন গলা আমি কখনো শুনিনি আসুন না বাইরে দাঁড়িয়ে কেন কথাটা শুনে আমি রীতিমতো অবাক হলাম রাধা বিনোদবাবুর কথায় আমার লোকটি সম্পর্কে একেবারে অন্য রকম ধারণা হয়েছিল এখন দেখছি দিব্যি খোশ মেজাচি ভদ্র ব্যবহার আমার চেয়ে এখনো হাত দশেক দূরে দাঁড়িয়ে ভদ্রলোক সন্ধ্যার আলোতে তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না অথচ দেখার ইচ্ছেটাও প্রবল তাই তার অনুরোধে আপত্তি করলাম না একটু সাবধানে আপনি লম্বা মানুষ আমার দরজাটা আবার হিট হয়ে মাথা বাঁচিয়ে ভদ্রলোকের আস্তানায় প্রবেশ করা গেল একটা পুরনো মেটে গন্ধর সঙ্গে সমুদ্রের স্যাঁতস্যাঁতে গন্ধ আর আরেকটা কি জানি অচেনা গন্ধ মিশে এই পাঁচমেশালি জোড়াতালি বাড়ির সঙ্গে বেশ খাপ খেয়ে গেছে বাঁদিকে আসুন ডান দিকটা আমার কাজের ঘর ডান দিকের দরজার ফাঁকটা দেখলাম একটা বড় কাঠের তক্তা দিয়ে বেশ পোক্তভাবেই বন্ধ করা রয়েছে আমরা বাঁদিকের ঘরে ঢুকলাম এটাকে বোধহয় বৈঠকখানা বলা চলে এক কোণে একটা কাঠের টেবিলের ওপর মোট মোটা মোটা খাতাপত্র গোটা তিনে কলম একটা দোয়াত একটা আঠার শিশি একটা বড় কাঁচি টেবিলের সামনে একটা মোর্চে ধরা টেনের চেয়ার একপাশে একটা বড় উপুর করা প্যাকিং কেস আর ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট চেয়ার এই শেষের আসবাবটি থাকা উচিত ছিল কোনো রাজবাড়ির বৈঠকখানায় জাঁদরেল কাঠের ওপর জাঁদরেল কারুকার্য বসবার জায়গায় গাঢ় লাল মখমলের ওপর ফুলকারি আপনি ওই বাক্সটাই বসুন আমি চেয়ারে বসছি এই প্রথম একটা খটকা লাগলো লোকটা বদ্ধ পাগল না হলেও একটু বেয়ারা রকমের খামখেয়ালি তো বটেই তা না হলে একজন বাইরের লোককে নিজের বাড়িতে ডেকে এনে প্যাকিং বাক্সে বসতে দিয়ে নিজে সিংহাসনে বসে অথচ জানালায় তেরপলের ফাঁক দিয়ে আসা সন্ধ্যার আলোতে তো তার চোখে কোনো পাগলামির লক্ষণ দেখছি না বরং বেশ একটা ছেলে মানুষই হাসি খুশি ভাব আর সেই কারণেই লোকটার বেয়ারা অনুরোধ সত্ত্বেও তার উপর কোনো বিরক্তির ভাব এলো না আমি প্যাকিং কেসটার উপর বসলাম তারপর বলুন ভদ্রলোক বললেন কি বলবো আসলে তো কিছুই বলতে আসেনি শুধু দেখতেই এসেছিলাম তাই ফস করে বলুন বললে বেশ মুশকিলেই পড়তে হয় শেষটায় আর কিছু ভেবে না পেয়ে নিজের পরিচয়টাই দিয়ে ফেললাম আমি এসেছি ছুটিতে কলকাতা থেকে আমি মানে একজন লেখক আমার নাম হিমাংশু চৌধুরী এদিকে এসেছিলাম বেড়াতে আপনার বাড়িটা চোখে পড়ল বেশ বেশ পরিচয়টা পেয়ে খুশি হলাম তবে আমার কিন্তু নাম টাম নেই আবার খটকা নাম নেই মানে নাম তো একটা সকলেরই থাকে এনার বেলায় তার ব্যতিক্রম হবে কেন কথাটা তাকে জিজ্ঞেস করতেই ভদ্রলোক নামের ওপর লেকচারটা দিয়ে দিলেন সেটা শেষ হবার পর আমাকে চুপ করে থাকতে দেখে ভদ্রলোক মুচকি হেসে বললেন আমার কথাগুলো বোধহয় আপনার মনপুত হলো না একটা কথা তাহলে বলি আপনাকে আমি নিজে কিন্তু মনে মনে আমার একটা নাম ঠিক করে রেখেছি অবশ্যই এই নামটা কাউকে বলিনি কিন্তু আপনার কি না ছটা আঙুল তাই আপনাকে বলতে আপত্তি নেই আমি ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম ঘরে আলো ক্রমশ কমে আসছে চাকরটাকে দেখছি না কেন অন্তত একটা মোমবাতি বা কেরোসিনের আলো তো এই সময় ঘরে এনে রাখা উচিত ভদ্রলোক এবার হঠাৎ তার মাথাটা একপাশে ঘুরিয়ে বললেন আমার কানটা লক্ষ্য করেছেন কি এতক্ষণ করিনি কিন্তু এবার চোখ পড়তেই চমকে উঠলাম মানুষের এরকম কান আমি কখনো দেখিনি উপর দিকটা গোল না হয়ে ছুচল ঠিক যেমন শেয়াল কুকুরের হয় এরকম হলো কি করে কান দেখিয়ে আমার দিকে ফিরে ভদ্রলোক হঠাৎ আরেকটা তাজ্জব ব্যাপার করে বসলেন তার নিজের মাথার চুলটা ধরে দিলেন এক টান আর তার ফলে সেটা হাতে খুলে এলো অবাক হয়ে দেখি এক ব্রহ্মতালুর কাছে আর কানের পাশটাতে ছাড়া সারা মাথার কোথাও এক গাছি চুল নেই এই নতুন চেহারা আর তার সঙ্গে মিটি মিটি চাহনিতে দুষ্টু হাসির ভাব দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা নাম বেরিয়ে পড়ল হিজি বিজ বিজ এক্স্যাক্টলি ভদ্রলোক হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠলেন আপনি ইচ্ছে করলে ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন <laughs> বললাম তো দরকার নেই হিজিবিজিবি যে চেহারা ছেলেবেলা থেকেই মনে গেঁথে আছে বেশ বেশ বেশ আপনি চান তো স্বাচ্ছন্দ্যে নামটা ব্যবহার করতে পারেন এমনকি নামটার আগে একটা প্রফেসর জুড়ে দিলে আরো ভালো হয় অবশ্যই এটা কাউকে বলবেন না যদি বলেন তাহলে কিন্তু এই প্রথম যেন আমার একটু ভয় ভয় করতে লাগলো লোকটা নিঃসন্দেহে পাগল কিংবা বেয়াড়া রকমের ছিটগ্রস্ত এ ধরনের লোককে বরদাস্ত করা ভারী কঠিন সবসময় কি বলবে কি করবে ভেবে তটস্থ হয়ে থাকতে হয় দুজনের একসঙ্গে চুপ করে থাকাটাও ভালো লাগছিল না তাই বললাম আপনার কানের ছুঁচলো অংশটার রং একটু একটু অন্যরকম বলে মনে হচ্ছে তা তো হবেই ভদ্রলোক বললেন ওটা তো আর আমার নিজের নয় জন্মের সময় তো আর আমার এরকম কান ছিল না তাহলে কি ওটা আপনার চুলের মতোই নকল টানলে খুলে আসবে নাকি ভদ্রলোক আবার সেই খিলখিলে হাসি হেসে বললেন মোটেই না মোটেই না মোটেই না না লোকটা নির্ঘাত পাগল বললাম তাহলে ওটা কি দাঁড়ান আগে আমার চাকরির সঙ্গে আলাপ করিয়ে দিই <laughs> কেউ হয়তো আপনি চিনতে পারবেন <laughs> এতক্ষণ লক্ষ্য করিনি কোন ফাঁকে জানি আরেকটি লোক পিছনের দরজা দিয়ে দাঁড়িয়েছে তার হাতে একটা কেরোসিনের বাতি এই সেই চাকর যার কথা রাধা বিনোদবাবু বলেছিলেন ভদ্রলোক হাতছানি দিয়ে ডাকলে পর সে নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের ওপর কেরোসিনের বাতিটা রাখল সত্যি এরকম সন্ডামার্কা লোক এর আগে দেখেছি বলে মনে পড়ে না লোকটার গায়ে একটা ডোরা কাটা ফতুয়া আর একটা খাটো করে পড়া ধুতি পায়ের গুলি হাতের মাসল কবজির বেড় বুকের ছাতি আর গরদানের বহর দেখলে স্তম্ভিত হতে হয় অথচ লম্বায় লোকটা পাঁচ ফুট দু তিন ইঞ্চির বেশি নয় কাজের কথা মনে পড়ছে কি আমার চাকরকে দেখে জিজ্ঞেস করলেন হিজি বিজ বিজ লোকটা বাতি নামিয়ে রেখে তার মনিবের দিকে ফিরে আদেশের অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছে মিনিট খানেক তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মিলটা মনে পড়ে গেল অবাক হয়ে বললাম আরে এই যে ষষ্ঠী চরণ ঠিক ধরেছেন ঠিক ধরেছেন ভদ্রলোক খুশিতে বসে বসেই নেচে উঠলেন খেলার ছলে ষষ্ঠী চরণ হাতি লোফিন যখন তখন দেহের ওজন উনিশটি মন শক্ত যেন লোহার গঠন অবশ্যই অবশ্যই ওর ওজন ঠিক উনিশ মন নয় সাড়ে তিনের একটু বেশি অন্তত সিক্সটি সেভেনে তাই ছিল আর হাতি লোফাটার কথা জানি না কিন্তু এখানে এসে অবধি ও প্রতিদিন সকালে দুটো আস ধেড়ে শুয়োর নিয়ে লোফালুফি করে এটা আমি নিজের চোখে দেখেছি এই যে আমার চেয়ারটা এটা তো এক হাতে তুলে নিয়ে এসেছি কোথেকে <laughs> সেটা নাই শুনলেন <laughs> যাও তো ষষ্ঠী দুটো ডাব নিয়ে এসে তো আমাদের জন্য ষষ্ঠী আজ্ঞা পালন করতে চলে গেল বাইরে মেঘের গর্জন একটা দমকা হাওয়ায় তেরপলগুলো পটপট শব্দে নড়ে উঠল এইবারে না উঠলে দুর্যোগে পড়তে হতে পারে আমার কানটার কথা কিছু জিজ্ঞেস করছিলেন না ভদ্রলোক বললেন ওটা আসলে ওটা আসলে একটা বন বেড়ালের কান আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি <laughs> কথাটা শুনে হাসি পেয়ে গেল বললাম মেশালেন কি করে ভদ্রলোক বললেন কেন একটা মানুষের হৃৎপিণ্ড আর একটা মানুষের শরীরে বসিয়ে দিচ্ছি আর একটা জানোয়ারের আধখানা মাত্র কান একটা মানুষের কানের উপর বসিয়ে দেওয়া যাবে না আপনি কি আগে ডাক্তারি করতেন প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু তা তো বটেই করতাম কেন এখনো করি <laughs> তবে সে যেমন তেমন প্লাস্টিক সার্জারি নয় এই যেমন ধরুন আপনার ওই যে বাড়তি বুড়ো আঙুলটা হ্যাঁ ওটা যদি আপনার না থাকতো তাহলে প্রয়োজনে ওটা লাগিয়ে দেওয়া আমার পক্ষে ও তো জলের মতন সোজা লোকটাকে অনেক চেষ্টা করলাম বড় ডাক্তার হিসেবে কল্পনা করতে কিন্তু কিছুতেই পারলাম না অথচ কানটার দিকে চোখ গেলে সত্যি ভারী অদ্ভুত লাগছিল কি বেমালুম ভাবে জোড়া লাগিয়েছে বোঝার কোনো উপায় নেই ভদ্রলোক বললেন ডাক্তারি আর বিজ্ঞানের বই ছাড়া জীবনে কেবলমাত্র দুটি বই পড়েছি আমি আবল তাবল আর বড় <laughs> আর দুটোর মধ্যেই যে ব্যাপারটা আমার সবচেয়ে মনে ধরেছে সেটা হচ্ছে ওই প্রাণীগুলো যাদের বলা হয় আজ কবি কিম্ভূত এই যে এই যে সাধারণের বাইরে কিছু হলে বা করলে বা বললেই লোকে পাগলামি আর আজগুবি বলে উড়িয়ে দেয় এটার কোনো মানেই হয় না আমি ছেলেবেলা মোমবাতি চুষে খেতাম জানেন দিব্যি লাগে খেতে আর মাছি যে কত খেয়েছি ধরে ধরে তার কোনো গোনাগুন্তি নেই ষষ্ঠীচরণ ডাব নিয়ে এসেছে তাই ভদ্রলোককে একটু থামতে হলো দুটো কলাই করা গেলাস টেবিলের উপর রেখে তার উপর একটার পর একটা ডাব ধরে দুহাতের তেলও দিয়ে চাপ দিতেই সেগুলো মটমট করে ভেঙে ভেতরে জল পড়ল গিয়ে ঠিক কেলাসের ভেতর ষষ্ঠীচরণ আমাদের হাতে গেলাস ধরিয়ে দিল ডাবের জলে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন ডাক্তারি পড়ে প্লাস্টিক সার্জারিতে স্পেশালাইজ করলাম কেন বলেন তো কেন আমার কৌতূহল বাড়ছিল সেটা আর কিছুই না ভদ্রলোকের কল্পনার দৌড় কদ্দূর সেটা জানবার জন্য হিজিবিজবিজ বললেন কারণ শুধু ছবি দেখে মন ভরত না খালি ভাবতাম এমন জানোয়ার যদি সত্যি করে থাকতো কোথাও যে আছে এই ওসব প্রাণী সে বিষয়ে আর কোনো কোনো সন্দেহ ছিল না কিন্তু আমি তাদের চাইছিলাম আমার ঘরের মধ্যে আমার হাতের কাছে আমার চোখের সামনে বুঝেছেন আমি বললাম না মশাই বুঝিনি কোন সব প্রাণীর কথা বলছেন আপনি এই ধরুন বকচ্ছপ কি গিরগিটিয়া কি হাঁস জারু বললাম বুঝেছি তারপর তারপর আর কি শুরু করলাম গিরগিটিয়া দিয়ে দুটোই হাতির কাছে ছিল টিয়ার মুড়ো আর গিরগিটি ল্যাজ ঠিক যেমন বই আছে <laughs> প্রথম বাজিতেই কিস্তিবাদ বেমালুম জোড়া লেগে গেল কিন্তু জানেন ভদ্রলোক গম্ভীর হয়ে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন বেশি দিন বাঁচল না খেতেই চায় না কিচ্ছু না খেলে বাঁচবে কি করে যে যা লেখা আছে সেটা এটাই ঠিক শরীরে শরীরে মিলে গেলেও মনের সন্ধিটা হতে চায় না তাই এখন ধরে মুড়ো সন্ধিটা ছেড়ে অন্য এক্সপেরিমেন্ট ধরেছি ভদ্রলোক হঠাৎ কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন ভাগ্যের ডাব খেতে দিয়েছে চা বিস্কুট হলে সাহস করে মুখে পোড়া যেত না ষষ্ঠীচরণ কোথায় গেল কে জানে একটা খুটখাট শব্দ পাচ্ছি যেদিক থেকে আসছে তাতে মনে হয় হয়তো ভদ্রলোক যেটাকে তার কাজের ঘর বললেন তার দরজাটা খোলা হচ্ছে বাইরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে মেঘের গুড়গুড়িনিটাও ভালো লাগছে না আর বসা যায় না ফিরে গিয়ে কাজে বসতে হবে ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম চললেন কিন্তু আপনার কাছে যে একটা জিজ্ঞাসা ছিল বলুন বলুন ব্যাপার কি জানেন সবই জোগাড় হয়েছে সজারুর কাটা রাম ছাগলের শিং সিংহের পেছনের দুটো পা ভাল্লুকের লোম সবকিছুই কিন্তু খানিকটা অংশ যে আবার মানুষের সেখানে তো ছবির সঙ্গে মিল থাকা উচিত তাই নয় কি সেরকম মানুষ আপনার চোখে কেউ পড়েছে কিনা জানতে পারলে সুবিধে হতো এই বলে ভদ্রলোক তার টেবিলের ওপর রাখা খাতাপত্রের নিচ থেকে একটা আদ্যিকালের আবল তাবল বার করে সেটার একটা পাতা খুলে আমার চোখের সামনে ধরলেন চেনা ছবি অবশ্যই হাতে মুগুর নিয়ে একটা অদ্ভুত প্রাণী একটি পলায়নরত গো বেচারা মানুষের দিকে কটমট করে চেয়ে আছে ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারব না কেমন চমৎকার হবে বলুন তো এমন একটি প্রাণী তৈরি করতে পারলে কিছুই না তোর জোর সবই আছে তলার দিকের খানিকটা জোড়াও লেগে গেছে এখন দরকার কেবল একটি এই রকম চেহারার মানুষ আমি বললাম অত গোল গোল চোখ কি মানুষের হয় ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠলেন চোখ তো গোলই চোখের পাতা দিয়ে গোলের অনেকটা ঢাকা থাকে বলে অতটা গোল মনে হয় না আমি দরজার দিকে রওনা দিলাম একে পাগল তাই নাছোড় বান্দা তাই আবার কথার ঝুড়ি <clears throat> ঠিক আছে প্রফেসর হিজিবিজবিজ কাউকে নজরে পড়লে জানাবো অতি অবশ্যই জানাবেন অতি অবশ্যই জানাবেন বড্ড উপকার হবে আমি নিজেও খুঁজছি আপনি কোথায় উঠেছেন সেটা বললেন না তো শেষের প্রশ্নটা না শোনার ভান করে অন্ধকারে বেরিয়ে পড়লাম আর বেরিয়েই দৌড় ভাঙতে আপত্তি নেই কিন্তু ঝড়ের সঙ্গে যে বালি ওড়ে সেটা নাকে চোখে ঢুকে বড় বিশ্রী অসুবিধার সৃষ্টি করে কোনো রকমে হাত দুটো মুখের সামনে ধরে চোখটাকে মাছিয়ে হোটেলে যখন ফিরেছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে ঢুকে সুইচ টিপে দেখি বাতি জ্বলছে না বারান্দায় বেরিয়ে হাঁক দিয়ে বেয়ারাকে ডাকতে যাব কিন্তু সেটার আর প্রয়োজন হলো না বেয়ারা মোমবাতি নিয়ে আমার ঘরের দিকেই আসছে কি ব্যাপার জিজ্ঞেস করতে বলল বেশি ঝড় বৃষ্টি হলে বাতি নিভে যাওয়াটা নাকি গোপালপুরে একটা সাধারণ ঘটনা আটটার মধ্যে খাওয়া শেষ করে খাটে বসে টিম টিমে আলোকে লেখার কাজ শুরু করতে গিয়ে বুঝতে পারলাম মনোযোগে ব্যাঘাত ঘটছে মনটা বারবার চলে যাচ্ছে প্রফেসর হিজি বিজবিজের দিকে তিনশো বছরের পুরনো ঝুরঝুরে বাড়িতে জোড়াতালি দিয়ে এখানেও সেই আবল তাবলের থুড়থুড়ে বুড়িটার কথাই মনে পড়ে কিভাবে রয়েছে লোকটা বদ্ধ পাগল না হলে কি কেউ এরকম করে আর ষষ্ঠীচরণ কোত্থেকে এমন এক ষাঁড়ের মতো চাকর জোগাড় করলেন তিনি আর সত্যিই কি তিনি এই পূব দিকের বন্ধ ঘরটায় একটা অদ্ভুত কিছু করছেন লোকটার কথার কতটা সত্যি আর কতটা মিথ্যে পুরোটাকেই অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু গোলমাল করছে ওর ওই কান দুটো ওগুলো যে শুধু বেমালুম জোড়া হয়েছে তা নয় আসবার সময় কেরোসিনের আলোতে লক্ষ্য করেছি একটা কানের ছুঁচলো অংশটাতে আবার একটা ফোসকা পড়েছে তার মানে সে কান শরীরেরই অংশ আর শরীরের অন্য সব জায়গার মতো সেখানেও শিরা আছে স্নায়ু আছে রক্ত চলাচল আছে সবই আছে সত্যি যতই ভাবছি ততই মনে হচ্ছে যে ওই কানটা না থাকলে যেন অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম পরদিন সকালে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেঘ কেটে গেছে চা খেতে বসে হিজিবিজবিজের কথা মনে হতে হাসি পেল ব্যাপারটা আর কিছুই না আবছা অন্ধকারে কেরোসিনের আলোয় অর্ধেক দেখেছি অর্ধেক কল্পনা করেছি হোটেলে ফিরে এসেও পেয়েছি সেই একই অন্ধকার তাই মন থেকে খটকার ভাবটা কাটবার সুযোগ পাইনি আজ বালির উপর সকালের রোদ আর শান্ত সমুদ্রের চেহারা দেখে মনে হলো লোকটা খ্যাপা ছাড়া আর কিছুই না পায়ের তলায় গোড়ালির কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম পরীক্ষা করে দেখলাম একটা জায়গায় ছোট্ট একটা কাটার দাগ বুঝলাম কাল অন্ধকারে বালির উপর দিয়ে দৌড়ে আসার সময় ঝিনুক জাতীয় কিছুর আঁচড় লেগেছে সঙ্গে ডেটল আয়োডিন কিছুই আনিনি তাই নটা নাগাদ একবার বাজারের দিকে গেলাম বাজারে যাবার রাস্তাটা নিউ বেঙ্গলি হোটেলের সামনে দিয়ে গেছে হোটেলের সামনেই বারান্দায় কালকের ঘনশ্যামবাবুকে দেখলাম একজন ফেরিওয়ালার কাছ থেকে একটা প্রবাল নিয়ে নাড়াচাড়া করে দেখছেন আমার পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক মুখ তুললেন আর তুলতেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল এই যে সেই আবল তাবলের মুখ যে মুখের খোঁজ করছেন ওই উন্মাদ প্রফেসর হিজিবিজবিজ কোনো সন্দেহ নেই সেই থ্যাবড়া নাকের নিচে দুপাশে ছিটকে থাকা লম্বা পাকা গোঁফ লম্বা গলার দুপাশে ঠিক ছবির মতো করে বেরিয়ে থাকা শিরা এমনকি চ্যাপটা থুতনির নিচে কয়েক গোছা মাত্র চুলের ছাগলা দাড়িটা পর্যন্ত আসলে কাল কেন জানি লোকটার হাবভাব পছন্দ হয়নি বলে ওর মুখের দিকে ভালো করে তাকায়নি আজকে চোখাচোখিটা হলো বটে আর আমি একটা নমস্কারও করলাম কিন্তু ভদ্রলোক দেখলাম সেটা গ্রাহ্যই করলেন না ভারী অভদ্র কিন্তু তাও লোকটার জন্য দুশ্চিন্তা হল ওই পাগলের খপ্পরে কখনোই পড়তে দেওয়া যায় না একে হিজিবিজবিজ বা তার চাকর যদি একে দেখে তাহলে নির্ঘাত বগল দাবা করে নিয়ে যাবে ওই ঝুরঝুরে বাড়িতে আর তারপর যে কি করবে সেটা মা গঙ্গাই জানেন ঠিক করলাম বাজার ফেরতা একবার রাধা বিনোদবাবুর সঙ্গে দেখা করে তাকে ব্যাপারটা খুলে বলবো। তাকে সাবধান করে দেব তার হোটেলের একমাত্র অতিথিকে যেন তিনি একটু চোখে চোখে রাখেন কিন্তু ডেটল কিনতে কিনতেই আমার সংকল্পটা যেন আপনা থেকেই বাতিল হয়ে গেল রাধা বিনোদবাবুকে যেসব উদ্ভট কথা আমাকে বলতে হবে সেগুলো কি তিনি বিশ্বাস করবেন মনে তো হয় না এমনকি সেসব শুনে শেষটাই হয়তো আমাকেই পাগল বলে ঠাউরাবেন তাছাড়া আমি যে তার নিষেধ অগ্রাহ্য করে হিজিবিজবিজের বাড়ি গেছি সেটাও নিশ্চয় তার মনোপুত হবে না ফেরার পথে আরেকবার ঘনশ্যামবাবুকে দেখে মনে হলো আমার চোখে যাকে ওই ছবির মতো মনে হচ্ছে হিজিবিজবিজের চোখে সেটা নাও হতে পারে সুতরাং যতটা ভয়ের কারণ আছে বলে ভাবছি আসলে হয়তো ততটা নেই কাজেই বুদ্ধিমানের কাজ হবে এদের কিছু না বলা আর প্রফেসরকেও ঘনশ্যামবাবু সম্বন্ধে কিছু না বলা এবার থেকে শুধু পশ্চিম দিকটায় বেড়াতে যাব আর বাকি সময়টা হোটেলের ঘরে বসে লেখার কাজ করব ওর ফিরতে ফিরতেই বেয়ারা বলল একটি ভদ্রলোক আমার খোঁজে এসেছিলেন আমাকে না পেয়ে তিনি নাকি একটা চিঠি লিখে রেখে গেছেন অত্যন্ত খুদে খুদে প্রায় পিঁপড়ের মতো অক্ষরে লেখা চিঠিটা হচ্ছে এই প্রিয় সরাঙ্গুল মহাশয় আজ সন্ধ্যাবেলা অবশ্যই একবার আমার গৃহে আসিবেন সিংহের পশ্চাৎ ভাগের সহিত সজারুর কাঁটা এবং ভাল্লুকের লোম নিখুঁতভাবে জোড়া লাগিয়াছে মুদগরও একটি তো ইয়ার হইয়াছে চমৎকার শৃঙ্গ তিনটি মস্তকের অপেক্ষায় রহিয়াছি তখন শুধুমাত্র মস্তক ও হস্তদ্বয় সংগ্রহ হইলেই হয় ষষ্ঠীচরণ জনৈক ব্যক্তির সন্ধান আনিয়াছে মূল চিত্রের সহিত তাহার নাকি যথেষ্ট সাদৃশ্য আশা করি আজই আমার পরীক্ষা সফল হইবে এতএব সন্ধ্যায় একবার কিং কর্তব্য বিমূঢ়ে পদার্পণ করিলে যার পর নাই আহ্লাদিত হইব ইতি ভবদীয় মনে পড়ল বাড়ির নাম কিং কর্তব্য বিমূঢ় রাখার কথাটা হজ বড় লতে হিজি বিজবিজি বলেছিল চিঠিটা পড়ে মনে আবার দুশ্চিন্তা দেখা দিল কারণ মন বলছে চরণ হয়তো ঘনশ্যামবাবুকেই দেখেছে সারা দুপুর যতদূর সম্ভব মন দিয়ে লেখার কাজ করলাম বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল বারান্দায় ডেক চেয়ারে বসে সমুদ্রের দিকে দেখতে দেখতে মনটা অনেকটা হালকা হয়ে এলো উত্তর পশ্চিম থেকে হাওয়া এসে এগিয়ে আসা ঢেউগুলোর গায়ে লাগছে আর তার ফলে ঢেউয়ের মাথার ফেনাগুলো টুকরো টুকরো হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়ছে বেশ লাগছে দেখতে ছটা নাগাদ দেখি কি রাধা বিনোদ বাবু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে বালির উপর দিয়ে হন্তদন্ত হয়ে আমাদের বারান্দার দিকে এগিয়ে আসছেন ভদ্রলোক কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন আমার সেই কেসটিকে গিয়ে এদিক দিয়ে হেঁটে যেতে দেখেছেন কে ঘনশ্যাম বাবু আরে হ্যাঁ মশাই কাল যেখানে ছিলুম আমরা সেখানেই ওয়েট করার কথা আমার জন্য এখন এসে দেখছি নেই কাছাকাছির মধ্যে একটা লোক নেই যাকে জিজ্ঞেস করি এদিকে আমার হোটেলেও হাঙ্গামা আমার সোনার ঘড়িটি চুরি গেছে চাকরটাকে জেরা করতে দেরি হয়ে গেল আপনার এদিক দিয়ে যায়নি বোধ হয় আমি ছেড়ে উঠে উঠে পড়লাম না এদিক দিয়ে যায়নি আমি বললাম তবে একটা সন্দেহ হচ্ছে আমার একটা জায়গায় গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে আপনার হাতের লাঠিটা বেশ মজবুত তো রাধা বিনোদবাবু থতমত খেয়ে বললেন হ্যাঁ লাঠি তো আমার সেই ঠাকুরদার এই আমার সঙ্গে আর কিছুই নেই একটা করাত মাছের দাঁত কিনেছিলাম প্রথম দিন এসেই সেইটে সঙ্গে নিয়ে নিলাম অন্য হাতে নিলাম আমার টর্চটা পূব দিকে যাচ্ছি দেখে রাধা বিনোদবাবু ধরা গলায় বললেন নলিয়া বস্তি ছাড়িয়ে যাবেন কি হ্যাঁ তবে বেশি দূর নয় মাইল খানেক সারা রাস্তা রাধা বিনোদবাবু শুধু একটি কথাই বার্তিনেক বললেন কিছুই বুঝতে পারছি না মশাই কিছুই বুঝতে পারছি না ও কিছুই বুঝতে পারছি না প্রায় দেড় মাইল পথ এক প্রৌঢ়কে সঙ্গে নিয়ে বালির উপর দিয়ে হেঁটে যেতে লেগে গেল ঘণ্টাখানেক সন্ধ্যা হয়ে গেছে বাড়ির কাছ অবধি না যাওয়া পর্যন্ত তাতে কেউ আছে কি না বোঝা অসম্ভব বাড়িটার দিকে যতই এগোচ্ছি ততই দেখছি রাধা বিনোর উৎসাহ কমে আসছে শেষটায় দশ হাত দূরে পৌঁছে হঠাৎ একেবারে থেমে গিয়ে বললেন আপনার মতলবটা কি বলুন তো বললাম হ্যাঁ দূরি যখন এলেন তখন আর মাত্র দশটা হাত যেতে আপত্তি কিসের অগত্যা ভদ্রলোক এগিয়ে এলেন আমার পেছন পেছন বাড়ির সামনে এসে টর্চ জ্বালতে হলো কারণ ভেতরে দুর্ভেদ্য অন্ধকার কালকের কেরোসিনের বাতি এতক্ষণে জ্বলে যাবার কথা কিন্তু জ্বলেনি সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে টর্চের আলোতে প্রথমেই দেখলাম একটা লোক মাটিতে হুমড়ি দিয়ে পড়ে আছে লোকটা মরেনি কারণ তার বিশাল বুকটা নিঃশ্বাসে প্রশ্বাসে ওঠানামা করছে এই যে সেই চাকরটা ঘর ঘরে গলায় বলে উঠলেন রাধা বিনোদবাবু আগে হ্যাঁ ষষ্ঠী চরণ আপনি নামটাও জানেন নাকি এ কথার উত্তর না দিয়ে বৈঠকখানায় ঢুকলাম ঘর খালি প্রফেসরের কোনো চিহ্নই নেই সেখান থেকে বেরিয়ে গেলাম কাজের ঘরের দিকে দরজাটা অর্ধেক খোলাই ছিল ষষ্ঠীচরণকে ডিঙিয়ে তবে ভেতরে ঢুকতে হল বৈঠকখানার মতোই ঘরের আয়তন একদিকে টেবিলের ওপর স্তূপীকৃত সরঞ্জাম শিশি বোতল কাঁটা ছুরি ওষুধপত্র ইত্যাদি একটা উগ্র গন্ধে ঘরটা ভরে রয়েছে এ গন্ধ আমি চিনি ছেলেবেলায় চিড়িয়াখানায় জন্তুর খাঁচার সামনে দাঁড়িয়ে এ গন্ধ পেয়েছি আরে সে লোকটার পাঞ্জাবিটা রয়েছে দেখছি এখানে রাধা বিনোদবাবু চেঁচিয়ে উঠলেন আজ সকালে পাঞ্জাবিটা আমিও দেখেছি তিন কোয়ার্টার হাতা ব্রাউন রঙের পাঞ্জাবি বুকে সাদা বোতাম এটা যে ঘনশ্যামবাবুরই পাঞ্জাবি তাতে কোনো সন্দেহ নেই আর এই পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে এই ছমছমে অবস্থাতেও রাধা বিনোদবাবু চমকে উঠে হাঁপ ছাড়লেন তিনি তার সোনার ঘড়ি ফিরে পেয়েছেন কিন্তু এখানে এসব কি হচ্ছে বলুন তো কিসের সরঞ্জাম ওগুলো পাঞ্জামি রয়েছে পকেটে ঘড়ি রয়েছে কিন্তু সেবাটা মানুষটা গেল কোথায় আর সে বুড়োটাই বা কোথায় গেল বললাম বাড়ির ভেতরে নেই সেটা তো বোঝাই যাচ্ছে চলুন বাইরে ষষ্ঠী চরণ এখনো অজ্ঞান তাকে আবার ডিঙিয়ে পেরিয়ে আমরা বাড়ির বাইরে বালির উপর এলাম এবারে সমুদ্রের দিকে চাইতেই আবছা অন্ধকারে একটা মানুষকে দেখতে পেলাম সে এই দিকেই আসছে আর একটু কাছে আসতে হাতের টর্চটা জ্বালিয়ে তার উপর ফেললাম প্রফেসর হিচিবিচ বিচ সরাকুল মশাই কি আগে হ্যাঁ আমি হিমাংশু চৌধুরী <laughs> আরেকটু আগে এলেন না ভদ্রলোক যেন গভীর আক্ষেপের সঙ্গে কথাটা বললেন কেন বলুন তো জিজ্ঞেস করলাম ও তো চলে গেল ছবির মতো মানুষ পেলাম এক ঘন্টায় জোড়া লেগে গেল দিব্যি চলে ফিরে বেড়ালো পরিষ্কার কথা বললো ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে ওর মাথায় মুগুরের বাড়ি বাড়ল আর তারপর তারপর চলে গেল সোজা সমুদ্রের দিকে একবার ভাবলুম ডাকি কিন্তু নাম তো নেই কি বলে ডাকবো মানুষের মাথা সিংহের পা সজারুর পিঠ রাম ছাগলের সিং অথচ জলে যে গেল কেন সেটা বুঝতেই পারলাম না কথাটা বলতে বে ভদ্রলোক তার অন্ধকার বাড়ির ভেতর ঢুকে গেলেন আমার হাতের টর্চটা এতক্ষণ তার উপর ফেলা ছিল এখন হাতটা নিচে নামতে চোখে পড়ল বালির উপর পায়ের ছাপ টাটকা পায়ের ছাপ পাতও নয় থাবা ছাপ ধরে আলো ফেলে এগিয়ে গেলাম ক্রমে ভিজে বালি এলো তাতে ছাপ আরো গভীর কাঁকড়ার গর্তের পাশ দিয়ে অজস্র ঝিনুকের ওপর দিয়ে থাবার ছাপ ক্রমে জলের দিকে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছে এতক্ষণে রাধা বিনোদবাবু কথা বললেন সবই তো বুঝলুম এরই তো বদ্ধ পাগল আপনি হয়তো হাফ পাগল কিন্তু আমার হোটেলের বাসিন্দা ওই বাট পাটটা গেল কোথায় হাত থেকে করাত মাছের দাঁতটা জলে ফেলে দিয়ে হোটেলের দিকে পা বাড়িয়ে বললাম